আজকে ভারত স্বাধীন হলো উড়ছে পতাকা আজকে ভারত স্বাধীন হলো উড়ছে পতাকা এ স্বাধীন দেশে নাই মোদের কোনো ক্ষমতা এই স্বাধীন দেশে নাই মোদের কোনো ক্ষমতা আজকে ভারত স্বাধীন হলো উড়ছে পতাকা এই স্বাধীন দেশে নাই কি মোদের কোনো ক্ষমতা এই স্বাধীন দেশে নাই কি মোদের কোনো ক্ষমতা পৌনে দুশত বছর দাসত্ব করার পরে ভারত স্বাধীন লাভ করেছে উনিশশো সাতচল্লিশে পৌনে দুশত বছর দাসত করার পরে ভারত স্বাধীন লাভ করেছে উনিশশো সাতচল্লিশে স্বাধীনতা সংগ্রামেতে গো স্বাধীনতা সংগ্রামেতে লাখো লাখো মায়ের লাল স্বাধীনতা সংগ্রামেতে লাখ লাখ মায়ের না প্রাণের বিনিময় তারা ধরেছিল হাল প্রাণের বিনিময় তারা ধরেছিল হাল আজকে ভারত স্বাধীন হলো উড়ছে পতাকা এই স্বাধীন দেশে নাই কি মোদের কোনো ক্ষমতা এই স্বাধীন দেশে নাই কি মোদের কোনো ক্ষমতা ব্রিটিশেরই অত্যাচারের অবিচারের বুলডোজার সংগ্রামী ব্যক্তিদের তারা করেছে গোছার খার ব্রিটিশেরই অত্যাচারের অবিচারের বুলডোজার সংগ্রামী ব্যক্তিদের তারা করেছে গোছার খার অসহ্য যন্ত্রণা তারা অকাতরে শোয়েছে অসহ্য যন্ত্রণা তারা অকাতরে শোয়েছে স্ত্রীকে বিধবা করে সন্তানকে অনাথ করেছে স্ত্রীকে বিধবা করে সন্তানকে অনাথ করেছে বলো কিসের আশাই তাদের বাসায় আজকে ঘুঘু চড়েছে বলো কিসের আশাই তাদের বাসাই আজকে ঘুঘু চড়েছে এই ভারতকে গো ভালোবেসে তারাই তো মরেছে এই ভারতকে গো ভালোবেসে তারাই তো মরেছে আজকে ভারত স্বাধীন হলো উড়ছে পতাকা আজকে ভারত স্বাধীন হলো উড়ছে পতাকা এই স্বাধীন দেশে নাই কি মোদের কোনো ক্ষমতা এই স্বাধীন দেশে নাই কি মোদের কোনো ক্ষমতা